خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وصوركم فأحسن صوركم فأحسن صوركم وإليه المصير বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা ওই মহান রাব্বুল আলমিনের যার অসীম করুণায় এই বৈচিত্র্যময় ভুবন আজ অথই নিয়ামতে সুসজ্জিত যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন ইসলামী সংস্কৃতি তথা সাম্য মৈত্রী ও বিশ্ব ভ্রাতৃত্বের সুদূর প্রসার হিসেবে যার গানে মেতে উঠে সমস্ত মখলুকাত মুখরিত হয় দিক দিগন্ত সেই সত্তার প্রশংসা দিয়েই শুরু করছি এবারের আয়োজন নির্ভীক কাফেলা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন বুদে কাল্লা ছাড়া বলো লা নেই কোন বুদে কাল্লা ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদে কাল্লা ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না নিরাকার তিনি নির্জনীয় সদা মহিয়ান দ্বিতীয় সৃষ্টি জগতের স্রষ্টা মহান সমহিমায় তিনি চিরমলান নিরাকার তিনি নির্জনীয় সদা মহিয়ান দ্বিতীয় সৃষ্টি জগতের স্রষ্টা মহান সমহিমায় তিনি চিরমলান হুকুম মানে তার চন্দ্র তারা হুকুম মানে তার চন্দ্র তারা আসমান জমিন ঝর্ণা ধারা নেই কোন মাবুদ কাল্লা ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ কাল্লা ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না তারি নামে পাখিরা গান গায়ে যায় সূর্য নিয়মিত আলো ছড়ায় তারি নামে ফুটে ওই ফুলের কলি মুছে যায় মানবের মনের কালি তারি নামে পাখিরা গান গায়ে যায় সূর্য নিয়মিত আলো ছড়ায় তারি নামে ফুটে ওই ফুলের কলি মুছে যায় মানবের মনের কালি তারি নামে জপে হয় আল্লাহওয়ালা তারি নাম জপে হয় আল্লাহওয়ালা পিরলি হয় আর জগৎ সেরা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহবুদের কাল্লা ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মা বুধ কাল্লা ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না বিচার দিনের রুগ মালিক তুমি তোমার করুণা চায় অবুজ পাপি জীবন পাতা হতে দাও মুছে আজ লাঞ্চনা অপমান আর অভিশাপ বিচার দিনে রোগ মালিক তুমি তোমার করুণা চায় অবুজ পাপি জীবন পাতা হতে দাও মুছে আজ লাঞ্চনা অপমান আর অভিশাপ যদিও গনা করো ক্ষমা যদিও গনা করো ক্ষমা জীবন আমাদের শুধুই বৃথা নেই কোন মা কাল্লা ছাড়া এক পর দুই আর তিন মোরা কিছু মানি না নেই কোন কাল্লা ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না ইল্লাল্লাহ নেই কোন মা মাবুদ কাল্লা ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না ইল্লাল্লাহ নেই কোন মা মাবুদ কাল্লা ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না